ওরে আমার সোনার বাংলা সোনার বাংলা রে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে ওরে আমার সোনার বাংলা সোনার বাংলা রে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে আমি ভাবতে পারি না দূরে থাকতে পারি না আমি ভাবতে পারি না দূরে থাকতে পারি না তাই তো আসি বারে বারে তোর কাছে ফিরে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে ওরে আমার সোনার বাংলা সোনার বাংলারে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে বৈশাখেরই ঝড়ো হাওয়ায় ভাঙত আমার ঘুম শীতের শিশির জড়িয়ে দিত ভালোবাসার চুম বৈশাখেরই ঝড়ো হাওয়ায় ভাঙত আমার ঘুম শীতের শিশির জড়িয়ে দিত ভালোবাসার চুম আমি ভুলতে পারি না মায়া ছাড়তে পারি না আমি ভুলতে পারি না মায়া ছাড়তে পারি না ঝিরি ঝিরি বৃষ্টি দে না ভিজিয়ে দে রে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে ওরে আমার সোনার বাংলা সোনার বাংলা রে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে গায়ের মাঠে ধানের শীষে উঠত সোনার ঢেউ মৌ মৌ মিষ্টি হাওয়া ভুলবে কি আজ কেউ গায়ের মাঠে ধানের শীষে উঠত সোনার ঢেউ মৌ মৌ মিষ্টি হাওয়া ভুলবে কি আজ কেউ আমি গাইতে জানি না তবু মন তো মানে না আমি গাইতে জানি না তবু মনে তো মানে না মনের ভেতর স্বপ্ন আমার দেশটাকে ঘিরে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে উড়িয়া আমার সোনার বাংলা সোনার বাংলা রে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে উড়িয়া আমার সোনার বাংলা সোনার বাংলা রে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে আমি ভাবতে পারি না দূরে থাকতে পারি না আমি ভাবতে পারি না দূরে থাকতে পারি না তাই তো আসি বারে বারে তোর কাছে ফিরে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে ওরে আমার সোনার বাংলা সোনার বাংলা রে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে ওরে আমার সোনার বাংলা সোনার বাংলা রে তোর সবুজ বুকে দে না একটু ছায়া দে